الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون ثم قال الله تعالى لكم دينكم ولي دين وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله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 আসুদা হয় না আমু হয় না আমাকে গ্রাম্য বাংলা কি কয় আমু হয় না ঠিক না মানে এতে কোনো কখনো বিরক্তি আসে না সুর ফাতেহা জীবন বইরে ইমামের পিছনে শুনি এখন কি কেউ কয় যে হুজুর ওই সুরটা বাদ দিয়ে আর কিছু পড়া যায় না হ্যাঁ?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 ওই আয়াত পড়লে ওই জামানার ওই আয়াতের মধ্যে পাওয়া যাবে আজ থেকে একশো দুইশো বছর আগে এই আয়াতের ভিতরে যে ওয়াজ না পাওয়া যাইত এখন সেই ওয়াজ পাওয়া যায় এইটা হলো কোরআনের মজেজা যার কারণে দোস্ত কোরআন খান কেয়াবত পর্যন্তর জন্য স্থায়ী সংবিধান আগের নবীর অন্যান্য নবীদের পর যে কিতাব এসেছিল আর একটা কিতাব আসার আগ পর্যন্ত তার শরিয়াত চলতো আর কোরআনে কারিম যখন আসছে সকল থেকে তখন থেকে কেমন পর্যন্ত আর নতুন শরিয়াত আসবে না নতুন আর কোন কিতাব আসবে না এই কোরআনে কারিমের সংবিধান কেমন পর্যন্ত চলতে থাকবে পরিবর্তন পরিবর্তনের দরকার যদি কোনো ব্যক্তির কোরআনের কোন মাসালা সংক্রান্ত সন্দেহ জাগে আর তার মনোপুত না হয় বুঝতে হবে তার মনের রোগ হইছে মনে ক্যান্সার হইছে ঠিক না তার অন্তরে ক্যান্সার তার কলবে ক্যান্সার তাই তার ভালো লাগে না তার প্লিহা খারাপ হয়ে গেছে তার লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে যার কারণে কোরআনের মাস আল্লাহ তার ভালো লাগে না কাজে কাজেই বলে ফেলে মুয়াজ্জেনের ফজরের আজান আমার কাছে বেশার আওয়াজের মতো লাগে ওর রুচিতে ক্যান্সার হইছে কথা বলেন ঠিক ফজরের আজান বেশার আওয়াজের মতো লাগে মুসলমানের বাচ্চা ও দুষ্ট কোরআনে কারিমের সংবিধান কেমন পর্যন্ত চলবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কোরআন আমাদের কাছে পাঠাইছে কোন আলহামদুলিল্লাহ সেখান থেকে দুইটা আয়াতের ভিতরে ঢুকবো দেখি আল্লাহ দুই চার কথা যা বলাই তাই বলবো এর আগে নবিয়া পাকের হাদিসটা ওই আয়াতের সাথে সম্মিলিত হুজুর বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ও দুনিয়ার মুসলমান তোমার ইমানকে খাটি করো ইমানকে পিওর করো ইমানকে নির্বেজাল করো ইমানকে সলিড করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে ইমান বড় দামি জিনিস দুইটা জিনিসের ভিতরে সম্মিলিত আমরা একটা হলো ইমান আর একটা হলো ইসলাম কথা বলেন ইমান আর ইসলাম যার মধ্যে ইমান আছে ওই লোকটা লোকটা মোমেন যার মধ্যে ইসলাম আছে ওই লোকটা মুসলমান এবার ইমানও আছে ইসলামও আছে ওই লোকটাই মুসলমান মোমেনা মুসলমান শুধু ইমান আছে ইসলাম নাই তিনি আলেন শুধু মোমেন শুধু ইসলাম আছে ইমান নাই ওই লোকটা মুসলমান কথা কি বোঝা যাচ্ছে এর প্রমাণ দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যখন পাঞ্জাবিরা বাংলাদেশে আইসা বাসাই শুরু করলো সর্বপ্রথম তাদের টার্গেট ছিল হিন্দুরা কথা বলেন আমি দেখি নাই শুনছি দেখি নাই মানে দেড় দুই বছর বয়স বুঝি না মায়ের কোলে খালি এ গ্রাম থেকে ও গ্রাম হিজরত করে বেড়াইছি পালাই বেড়াইছি শরণার্থীর মতো পরবর্তীতে শুনেছি যা পাঞ্জাবিদের প্রথম টার্গেট এই দেশের হিন্দুরা এবার মুসলমানদের থেকে হিন্দু ভাষায় পদ্ধতি ছিল কি একটা বাসাই পদ্ধতি তালো কলে মুসলমান কলেমা পড়তে পারে মোমেনরা কলেমা পড়তে পারে কাফেররা কলেমা জানে না যেটা কলেমা পড়ে না সেই সে হিন্দু মনে করে গুলি করে দেছে তাতে হিন্দুরা গুলি খাইছে খাইছে হাজার হাজার মুসলমানের বাচ্চাও কলেমা জানে না সেও ওই জায়গা গুলি খাইয়ে মরছে এবার কিছুদিন যখন এইভাবে বাসাই চললো বাঙালি একদল পাঞ্জাবি পন্থী পাকিস্তান পন্থী তারা গোপনে শিখাই দিল স্যার এইভাবে বাসাই চলবে না তাতে অনেক হিন্দুরাও ওই সময় দেখছে যে শুধু লাইল্লাহ পল্লী বাসা যায় দাড়ি টুপি সুন্নতের কোন খোঁজ খবর তারা নেয় না শুধু লাইল্লাহ পল্লী বাসা যায় তাই দেখে হিন্দুরাও কলেমা লাই লাই শিখে ফেলাইছে सला कलमा पढ़ सकता है उर्दू का सला कलमा पढ़ सकता है हाँ मैं कलमा पढ़ सकता हूँ भाई पढ़ती बारी कलमा पढ़ो ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह किंतु जम्मेर हिंदू এই কৌশলে হাজার হাজার হিন্দু কালেমা পড়ে বাসা শুরু হয়ে গেল আবার বেকায়দায় ওদের রাইফেলের বার দেখি আর ব্যারেল দেখা বয়তে অনেক মুসলমানের সন্তান কলেমা ভর্তি পারে না এগুলি খেয়ে মরছে এরা শিখাই দিল স্যার এই পদ্ধতিতে বাসাই সুন্দর হচ্ছে না অনেক হিন্দুরা কলেমা পড়া শিখে ফেলাইছে এখনকার তাহলে কোন পদ্ধতিতে বাসাই করতে হবে মেডিকেল করতে হবে মেডিকেলে ধরা পড়বে কোনটা মুসলমান আর কোনটা মুসলমান না বিশেষ করে পুরুষরা মেডিকেল বুঝলি তো পুপাড়া ইনকোয়ারি করতে হবে এত তাড়াতাড়ি আজান কাবদার খুঁজা মুসলমানি নিয়ে পারতে পারবে না অত ধরা পড়ে যাবে কোনটা হিন্দু কোনটা মুসলমান শুরু হয়ে গেল বেকায়দা আমাদের ওই পাশে নাম বলবো না এক গ্রামের এক মুসলমান পাট খেতে গেছে পাট নিড়েতি পাটের বন পরিষ্কার করতে গামছা একখান পরে জীবনও নামাজ পড়ে না এত বড় বেকায়দা অত বেডঙ্গা আমি মুসলমান দেখি দেখি আমার মহল্লার মুসল্লি ছিল আমি তখন মাদ্রাসার ছাত্র ওই মহল্লা ইমামতি করি রাতের বেলা ফজরের সময় ওইটা আমার স্বভাব ছিল ছাত্র বয়সে যখন ইমামতি করতাম তখন প্রত্যেক বাড়ি বাড়ি যে মুসল্লি ডেকে নিয়ে আসতাম এই প্রত্যেক বাড়ি অনেক বাড়ি গেলে কইতো হুজুর লুঙ্গি নাই পাক লুঙ্গি নাই পিরাই কই লুঙ্গি পাক নাই পুরন লুঙ্গি ছয়টা গুছাইয়া ধুইয়া পরিষ্কার করে ব্যাগে নিয়ে নিবার হইছে কিডা কবি যে লুঙ্গি তোরা লুঙ্গি দেব নান্টু ভাই ওঠো ফজর হুজুর লুঙ্গি আমি যে ফাঁক লুঙ্গি নিয়ে আইছি আর কি কবে আর শাখা হুজুর একটু অন্য সমস্যা আছে আমি অন্য সমস্যা আছে আসো তুমি খালি গামছা নিয়ে আসবা না নদীতে চলে যাও বুঝি তো অন্য সমস্যা এমামতে যখন করি না বলে তো না সব মুসল্লি গুলোর মসজিদে নিতে পারছি ওই বুড়োরে কোনোদিন পারি নাই দেখতেও চেহারার ভিতরে কোন মুসলমানি রূপ ছিল না উজ্জ্বল ফর্সা কিন্তু দেখলেই মনে হতো যেন হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য কে বাচ্চা আমার সাথী ছোট ভাই ছাত্র ভাই একজন গেছে ওনার ডাকতি বারেন্দায় আলগা বারেন্দায় শোয়া থাকতো পাট কাটা যে বড় আইসু হয় না বড় হয়েছে তাতে আল নাই যেটা আমাকে ঠিক আছে ওর কাছে ছিল মাথার কাছে হাইশো মারিয়ে দিয়েছে স্যাঙ্গা ওই সেমলারে কাকা ওঠে নামাজ পড়তে যাবেন না কাকা নামাজ পড়তে যাবেন না কলি চ্যাঙ্গা মারিয়ে দিয়েছে আইসোর পার কাছে আইসো খান পড়ছে ফুলাপান মানুষ আইসো নিয়ে দৌড়ে চলে আইছে আইসো কা হুজুর উনার আর কোনোদিন ডাকতে যাব না দেখছেন যে আইসো মারি দিছিল লাগলি তো ঠ্যাং ঠ্যাং ঝুলিয়ে যেত দেখি কইতে কইতে পিছনে ওই বুড়ো আইছে আমি কই চাচা নামাজ পড়তে এসেছেন হ্যাঁ নামাজ পড়তে এসেছি আবার তুমি যারে ফাটাইছো সময় আইসু নিয়ে এসেছি তা আইসু ভালো কোন দিছিলাম ভাই কত বড় বিয়াদ নামাজটা পড়লোই না আইসো নিয়ে চলে গেল আমি কইলাম তুমি যদি আমার সামনে মরো আমি তোমার জানাজা পড়াবো না পড়বো না আল্লাহর কুদরতি খেলা মাত্র এক মাসের ভিতরেই মারা গেছে জানাজা পড়িয়ে চলে গেছে ওটা বেঈমান ওটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে বুড়ো শয়তান কথা কন নামাজের ডাক পাইলে তারা যদি আইসুদের সেঙ্গা মারে ও মুসলমান ওইটার গামছা ভরে গেছে পাট খেতের ভিতরে বই নিড়েতি পাঞ্জাবিরা ঘুরতে ঘুরতে যাই ওরে পাইছে মুসলমান হয় উর্দু তো ভালো বোঝে না সালা মুসলমান হয় কলমা পড় সকতা হয় আগে কয় কলমা পড় সকতা হয় তা বোঝে না সালা মুসলমান হয় তখন বসছে যে মনে আছে যে এ তুই মুসলমানই নইছিস এই মনে জিজ্ঞেস করতে কয় যে দেখ লুঙ্গি গামছা আম খুলি তুই দেখ নিছিস না না সে সালা ঢাকলো সালা ঢাকলো মেডিকেলে পাস গুলি রাতে তে তেবাইসা গেছে মাস্টার দুই বাম বেটা আমাদের এলাকার হাই স্কুলের মাস্টার আমার দাদারে যে কয় জেঠা তোমাদের বাড়ির কাছে বসবাস করি এখন পাঞ্জাবিরা মেডিকেল শুরু করছে এত তাড়াতাড়ি আজম কামদার খুঁজে পাবো না আরে বুড়ো কালে কে আকাম করা সম্ভব নাকি একটা পদ্ধতিতে বাঁচা যায় মেডিকেল করে না তা হলো মসজিদে গেলি আর মেডিকেল করে না নিশ্চয় কিন্তু মসজিদে যায় না কথা বলেন ঠিক নামাজ পড়ে না সুতরাং বাসার তোমরা যদি বাঁচায় রাখতে চাও তাহলে একটা টুপি দাও একটা পাঞ্জাবি দাও মসজিদে যাই তোমাকে সাথে নামাজ কালাম পড়ি আমার দাদা দিল দুইজনে টুপি দুলিয়ার পাঞ্জাবি দুলিয়ার জোগাড় করে দুই বাপ বেটা মাস্টার অল্প দিনের ভিতরে নামাজ কালামের সব ফাংশন শিখে ফেলাইছে সুরকিরা তো মোটামুটি মুখস্থ করে বেলাইছে মুসলমানরা এদিক ওদিক পলায় বেড়ায় ওরা দুই বাপ বেটা কোনো জায়গা পলায় না মসজিদেই থাকে উড়াই দেয় আমার দাদা বড় বুজুর্গ মানুষ ছিল আব্দুল কাদের রহমতুল্লাহ আমার দাদার সাথে রোজা নফল রোজাও রাখা শুরু করে দেয় আরে বুজুর্গ দাদা তো খুশিতে বাগ বাগ শেখ যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হোক আর না হোক কমপক্ষে দুই হিন্দু তো মুসলমান হয়ে গেছে আট মাস নয় মাস যুদ্ধের পরে যখন বাংলাদেশের স্বাধীনতার পতাকা পথ পথ করে ওড়া শুরু হয়ে গেল জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ধনী স্লোগান মিছিল চতুর্দিকে আসা শুরু হয়ে গেল ওরা দুই ভাব বেটা টুপি দুটো খুলে নিয়ে টাই যে টুপি ফেরত দাও কেন তোরা মুসলমান না হ্যাঁ, আমরা মুসলমান তবে আমরা মোমেন না নামাজ পড়লে ইসলাম নামাজ পড়ে ইসলাম আট মাস নামাজ পড়ছি মুসলমান রোজা রাখা ইসলামের কাজ রেখেছি তাই মুসলমান আজান দেওয়া ইসলাম দিয়েছি তাই মুসলমান মসজিদ যায় ইসলাম দিয়েছি তাই মুসলমান কলেমা পড়া ইসলাম পড়েছি তাই মুসলমান এর একটাও তোমার আল্লাহকে বিশ্বাস করে করি নাই ইমানের সাথে করি নাই করেছি পাঞ্জাবিদের গুলির ভয়ে ঠিক না তাহলে আমি বুঝাইতে চাইছি মোমেন এক ব্যক্তি মুসলমান আর এক ব্যক্তি ইমান ছাড়া ইসলামের কাজ করে ওই লোকটা মুসলমান আর ইমান ছাড়া হাজার বছর যদি আয়াত পাওয়ার ইসলামের কাজ করো আল্লাহর কসম খোদার কসম এক সেকেন্ড জান্নাতে যাইতে পারবা না শুধু ইসলামে মানুষকে জান্নাতে দিতে পারে না ইসলামে জান্নাতে দেবে শর্ত হলো ইমান থাকতে হবে আর ইসলামের কাজ কিচ্ছু করে নাই জীবনে আকুপ্ত নামাজ পড়ে নাই হজ ফরজ হইছে করে নাই জাকাত ফরজ হইছে দেয় নাই রোজা ফরজ হইছে করে নাই রাখে নাই কুরবানি ওয়াজিব হইছে দেয় নাই জীবনে কোনো দিন কোন শরীয়তের বিধিবিধান পালন করে না কিন্তু দোস্ত আল্লাহ বিশ্বাসী রসুলে বিশ্বাসী আল্লাহ আল্লাহ রসুলের কটাক্ষ করিয়া যদি কোন প্রকার উক্তি কেউ করে তার সামনে জীবন বাজি রাইকা দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে তারে সালসি রাজি না এ যদি আমি হজ করি না আমার ইমানের একটু হালকা দুর্বলতা আমার আমার নফসের দুর্বলতায় করি না রোজা রাখি না নফসের দুর্বলতায় ইত্যাদি করি না আমার কোনো কারণ সমস্যা থাকার কারণে তাই বলে তুই আমার আল্লাহকে তাইকে গালি দিবি আর আমার রসুলকে শক্ত বলবি তোরে আমি জীবনে শেষ করে দেব এই বলে পাঁচ পাখির মতো লাফায় পড়ে এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই এরা মোমেন এরা কি মোমেন কিন্তু ইসলামের কাজ করে না তাই মুসলমান না ইসলামের এক একটা বিধান ছেড়ে দেওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান নামে পড়তে হবে এ জায়গা তোমার আমি স্যাক্রিফাইস করতে পারবো না দোস্ত কারণ এক অক্ত নামাজের কারণে আশি হুক বা জাহান নামে পোড়া লাগবে এ কথা চির সত্য এর ভিতরে কোনো সন্দেহ নাই একটা রোজা রাখা ছাড়ার কারণে দুইটা পরশ তরক করেছো এই দুই পরশের কারণে সাত সাত চোদ্দ হাজার বছর জাহান নামে পোড়া লাগবে তোমার তোমার এমন করে তিরিশ দুগুণে ষাটটি ফরজ তুমি রমজানে নষ্ট করেছো তাতে তোমাকে ষাটকে সত্তর যে সাত যে সাত হাজার বছর যে গুণ দিলে যত হবে এত বছর তোমাকে জাহান নামে পোড়া লাগবে এ জায়গা আমি না কইতে পারবো না এ জায়গা আমার বলার অধিকার নাই এখানে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই তবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইসলামের ত্রুটির কারণে জাহান নামে সাজা কাইটা অবশেষে ইমানের মতো নিয়ামত অন্তরের ভিতরে সিনার ভিতরে দেহের ভিতরে কোনো এক কোনায় একটু জাররা পরিমাণ লোক লুকায়িত ছিল তুমি আল্লাহ বিশ্বাসী তুমি রসুলে বিশ্বাসী ছিলা যার কারণে অবশেষে তুমি জান্নাতি হইয়া যাবা এবার দুষ্ট এজন্য আমি বলতে চাই ইমান বড় দামি জিনিস কথা বলুন ঠিক ঠিক না ইসলামের চাইতে ইমান দামি ইমান নেই সমস্ত ইসলাম আছে এক সেকেন্ড বেচতে যাওয়া যাবে না একটা ইসলামের কাজ করে নাই তবে ইমান আছে ওই লোকটা আখের একদিন জান্নাতে যাবে একদিন মানে একদিনের জন্য যাবে তা না জান্নাতের আখের হাতের দিনের তো শেষ নাই একবার যদি ঢুকতে পারে আর কোনো দিন বের হওয়া লাগবে না খালিদিন আবাদা এমন জান্নাতে ঢুকাই দেবে তার ভিতর থেকে কোনোদিন বের হওয়া লাগবে না জোরে বলি সুবাহান আল্লাহ এবার নবী বলেন ও নাসির তুমি সহজ করে দিয়েছো একটু আবার বলো তোমার ইমানকে খাটি করো তোমার ইমানকে পিওর করো ইমানকে সলিড করো ইমান যদি খাটি হয় আর পিওর হয় আর সলিড হয় তাহলে আমলও পিওর হয় কথা বলুন ঠিক না ইমানে যদি বেজাল হয় আমলে তখন বেজাল হইয়া যায় যার কারণে দেখা যায় আমল দ্বিমুখী হইয়া যায় মুসলমান বুড়ো বুড়ো একেবারে পাকা মুসলমান একেবারে আধা পাকা চাইলেও নু মুসলমান চাইলেও হয়েছে কেবল দাড়ি কিছু কিছু পাকছে এটা চাইলেও নু কয় আধা পাকা চাইলেও নু মুসলমান সাত দোকানে বৈশা ওরে সুন্দর মারে ভাতার সরিয়াতের গল্প করে কয় কি হুজুর অমুসলমানদেরকে ওভাবে ঠাট্টা করতি নাই ওদের ওরা ভগবান বলে আমরাই তারে আল্লাহ বলি খ্রিস্টানরা তাদেরকে গড বলে একই ব্যক্তি কেউ কার এক একই ব্যক্তি তাকে কেউ আব্বা কইয়ে ডাকে কেউ দাদা কইয়ে ডাকে কেউ ভাই কইয়ে ডাকে কেউ মামু কইয়ে ডাকে কেউ খালু কইয়ে ডাকে ব্যক্তি একই একই আল্লাহ আমরা আল্লাহ বলি ওরা ভগবান কয় ওরা গড কয় কোনো পার্থক্য নাই ওরাও তো আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ওরা যা তপস্যা করে ওদের বুঝ মতে আল্লাহ মিথা দেবে না ওর বিনিময়ে ওরাও জান্নাত পাবে মুসলমান এক শ্রেণীর এই আকিদা নিয়ে বৈশা আছে ও দোস্ত এখনো তুমি মুসলমান মোমেন হইতে পারো না তুমি এখনো দাদা বাবু আর গণপতারদের দলে আছো আল্লাহর নবী বলেন আকলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কালিল তোর এই ত্রিমুখী ঈমান থাকার কারণে কলেমাও বিশ্বাস করিস বাকি হিন্দুদের ওইটাও বিশ্বাস করিস কলেমাও বিশ্বাস করিস আল্লাহকে বিশ্বাস করিস সাথে সাথে খ্রিস্টান ধর্মকে তুই সমর্থন করলি যার কারণে তোর আমলের ভিতরে দ্বিমুখী ভাব দেখি মসজিদে যাও নামাজও পড়ো রোজাও রাখো হজও করো যাকাতও দাও আবার দাদা বাবুরা দাওয়াত দিলি দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা আর আমাদের ধর্ম একমাত্র ইসলাম কোন সন্দেহ আছে নাকি ওরে তাদের ধর্মের কোন সত্যায়ন নাই তাদের ধর্মের কোন সার্টিফিকেট নাই তাদের ধর্মের কোন সনদ নাই আমাদের ধর্মের সত্যায়ন করেছে আমার আল্লাহ ইসলাম আল্লাহ পাক বলেন ধর্ম বলতে দিন বলতে একমাত্র ইসলাম ধরে বলেন কি কি ভাই ইসলাম নাম রেখেছে কে আল্লাহ কে তোমাদের মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান জোরে বলেন সুবহান আল্লাহু আকবার দোস্ত আমাদের ধর্ম ইসলাম আমরা এবার ইসলাম ধর্ম পেয়েছি আমার নবী থেকে নবী পাক মার দাওয়াত দেন সুললিত কণ্ঠে মিষ্টি ভাষায় বিভিন্ন কৌশলে দাওয়াত দেয় রোজানা রোজ ইসলামের ভিতরে মানুষ কাফের মুসলিম দীক্ষিত হয়ে আসতে তালে আছে কথা বলুন ঠিক কি ঠিক না নবী বললেন আল্লাহ আমার দায়িত্ব কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক গো আমার রাসূল রবের পক্ষ থেকে যা কিছু পেয়েছো উম্মতের কাছে পাই টু পাই পৌঁছিয়ে দাও নবী বললেন আল্লাহ আমি এই ওয়াজের কাজ তাবলীগের কাজ শুরু করব কোন জায়গা থেকে কাকরাইল মার্কাজ না রায়বান মাজনা মার্কাজ না ইন্ডিয়ার নিজামউদ্দিন মার্কাজের থেকে কোন জায়গা থেকে শুরু করব আল্লাহ আমার মার্কাজ হবে কোন জায়গা আল্লাহকে আনজির আশিরা তাকাল আগে ওয়াজ করো বাড়ির মধ্যে তোমার বাপ চাচা আপনজন যারা আছে এদেরকে ওয়াজ আগে করো আল্লাহর নবী সেই হুকুম আগে নিজের বাড়ির মধ্যে ওয়াজ শুরু করে 25 জন বাসা বাসা নেতা এর ভিতরে মিস্টার আবু জাহেল প্রধান নেতা ও ছিল সৌদি আরবের গভর্নর ওকে সহ নিয়ে 25 জনকে নিয়া খাজা আবু তালেবের বাড়ি নবী পাকের প্রিয়তম চাচা দুপুর বেলা সেই বাড়ি খানা খাওয়াইয়া রুদ্ধদ্বারে ঘরে দরজা বন্ধ করে দিয়া সবে মাত্র আর এখনো কেউ জানে না শুধু জানে আবু বকার আর খাদিজাতুল কুবরা যে নবী নবী হয়েছেন আর কেউ জগতের জানে না পঁচিশ জন রে পরাণ বইরা নবীওয়ালা হাতে খাওয়াইয়া নবীওয়ালা প্রশিক্ষণ নিয়ে খাওয়াইয়া এরপরে প্রস্তাব দিচ্ছেন জানতে চাইছেন ও চাচা যান আমার মুরব্বী মহোদয় আমার দাদারা আছেন অনেকে আমার আপন আব্বা নেই আমার আপন দাদা নেই আমার আপন বলতে একটা ভাই বোন নাই আমার মা নাই আমার বাপ নাই আপন বলতে আপনারা ছাড়া কেউ নাই আমি আপনাদের কাছে জানতে চাই আনা কাইফা মিনকুম আমি আপনাদের সন্তানদের মধ্যে কেমন সন্তান একটু কি বলবেন আমাকে একটু স্বীকৃতি দিবেন আমি কেমন মুরাব্বিদের পক্ষ থেকে মিস্টার আবু জাহেলের কাছে প্রস্তাব গেল ও আবুল হাকাম তখন তার উপাধি আবু জাহেল আসে নাই তখন তার উপাধি ছিল আবুল হাকাম জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর ও আবুল হাকাম তুমি বড় পণ্ডিত সারা দুনিয়ার সবচাইতে বড় শিক্ষিত তুমি মোহাম্মদ আমাদের কলিজার টুকরা তারে খুশি করার মতো একটা জবাব জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দাও আবু জাহেল এবার দাঁড়িয়ে বলতেছে ভাতিজা তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই যেরকম কারণ আবু জাহেল এখনো জানে না মোহাম্মদ রসুল্লাহ রসুল হইয়াছে নবী হইয়াছে আর সেই কলেমার দাওয়াত দেবে এখন আবু জাহেল জানে না পূর্ব সভা আবার পূর্ব হিসেবে আবু জাহেল বলতে বাধ্য বাতিজা তোমারে প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই তারপরও জানতে চাইছো বলতে হয় আমি যা জানি শিক্ষা দীক্ষা আমার বিশ্বকোষের আলেম অনুযায়ী আমি বলতে বাধ্য আদম সন্তানের ভিতরে বাতি যা তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান আজ পর্যন্ত জন্ম নেয় নাই জোরে কন সুবাহান আল্লাহ কথা কে বলে আবু জাহেল বলে ভবিষ্যৎ বলে দেয় বাতি যা আমার বিশ্বাস কেমন পর্যন্ত আদম সন্তানের মধ্যে তোমার মতো অল স্কোয়ার সন্তান জন্ম নেবে না কথা কি সত্য না মিথ্যা একশো পার্সেন্ট সত্য আবু জাহেল তো বুঝে শুনে জবাব দিচ্ছে ও ভাতিজা তুমি চির সত্যবাদী কোনোদিন মিথ্যা কথা বলো না ও ভাতিজা তুমি যদি বলো এখন আমরা দুপুরে খানা খেয়েছি তোমার বাসায় যদি বলো এখন রাত দুপুর তাহলে রাত দুপুর দুনিয়ার মানুষের দিন দুপুর দেখতেছে তারা ভুল দেখতেছে আমার ভাতিজা যদি বলে রাত দুপুর তাহলে এখন রাত দুপুর কি বিশ্বাস নবীর উপর আবু জাহেলের ভাতিজা তুমি যদি রাত দুপুরে বলে এখন বেলা দুপুর তাহলে বেলা দুপুর ছাড়া দুনিয়ার মানুষ রাত দেখে ভুল থাকে তুমি যদি বলে এই পাহাড়ের আড়ালে আগ্নেগিরি আছে এই পাহাড়ের আড়ালে জান্নাত আছে ওই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে তাহলে তাই আছে মানুষে দেখে না তাদের চোখের সমস্যা তাই দেখে না ও বাতিজা তোমার বক্তব্য সত্য উপযুক্ত ফিল্ড তৈরি হয়ে গেছে কথা বলে আবু জাহেল যখন এই কথা বলে সকলে কয় ঠিক কয়ে স্লোগান দেয় তৈরি হয়ে গেছে একেবারে চাষ দেওয়া হয়ে গেছে মাটি কাদা বানানো হয়ে গেছে এখন শুধু ধান লাগাইতে হবে নবী পাকিবার কলেমার সারা নিয়া বললেন যে মুরব্বী মহোদয় আপনারা যদি আপনাদের বক্তব্যে সত্যবাদী হন আমি একটা প্রস্তাব জানাই তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করেছেন কোনদিন কি তারা আপনাদের ডাকে সাড়া দিয়েছে কাবার মধ্যে তিনশো ষাট খুদাকে রেখে এক একজনের এক এক নাম রাইকা তাদের কাছে উপাসনা প্রার্থনা করেছেন একজনের নাম রাখছেন দুর্গা তার কাছে গেছেন আপনারা শক্তি চাইতে ক্ষমতা চাইতে আর একজনের নাম রেখেছেন লক্ষ্মী তার কাছে আপনারা অর্থ সম্পদের প্রার্থনা করেন আর একজনের নাম রেখেছেন সরস্বতী তার কাছে আপনারা বিদ্যা চান জীবনে এক কলম আপনাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছে আর আপনাদের দেব দেবীরা কি কোনোদিন একটা একটা বই পুস্তক লিখে দিছে কেউ রে কি এক মোট চাউল দিছে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 লাইন ধরে হাত ওরে সব হাত মিলে যদি তারা চেষ্টা করে একটা মশা মাসিও কোনো দিন তারা বানাইতে পারবে না শুধু বানাইতে পারবে না তা না ওই ইসলামু গুমুসুমা বুশাইআল লা ইয়াস্তানকিজু গুমিনুগু জাওবাত তালিবু আল মাতলুব মশা মাসিটা যদি তাদের নাক কান খুলেও নিয়ে যায় তাও প্রতিবাদ করার ক্ষমতা নাই কথা বলুন আছে জোর হলো না আছে এভাবে কোরআন দিয়ে নবী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কত গাছতলা বাসতলা বটতলা মন্দিরের ভিতরে ফাঁকা জায়গায় দেখলাম দাঁড়ায় রয়েছে এই সমস্ত গুলো কুকুরি যাইয়া তাদের নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে কোনদিন কুত্তরে কইতে পারলো না ও কুত্ত সবাই আমারে কত খাবার খাবার তোরা খালি দিস না না দিস না দিস আমার অভাব নাই চাই না এভাবে মানুষের মধ্যে অপমান করিস দরকারে রাত্রির বেলায় এসে কবল করতে আগে তুইও যাই মানুষের মধ্যে অপমান করিস না এও কইতে পারে না কথা বলুন ঠিক ঠিক না আমার আল্লাহর সাথে বিরোধিতা করিয়া বেয়াদবি করিয়া কেউ কি টিকতে পারছে নমরুদ পারছে ফেরাউন পারছে কারুন পারে নাই হামান পারে নাই সাত পারে নাই আবু জাহেল পারে নাই পারে নাই তার প্রমাণ দুষ্ট ছোট্ট ছোট্ট পোলাপানের কাছে আবু জাহেল ছোট্ট দুইটা পোলাপানের কাছে আবু জাহেল দরাশাই হয়ে গেল বদরের ময়দানে আর মুখ উচরে কথা কইতে পারে না ঠাইসে ধরে যখন তারা গলা কাটে তাদেরকে আমার গলাটা একটু লম্বা দিয়ে কাটিস এ দুনিয়ার বেঈমান বা মুসলমানরা সাবধান সতর্ক হয়ে যাও দোস্ত ক্রিটিসাইজ করছি না ঠাট্টা করছি না আজকে সরমুনার ময়দানে দুইজন হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়েছে আমার বাড়ির কাছে একটা যুবক কয়েক কয়েক মাস আগে রমজানের কয়েকদিন আগে কলেমা পড়ে মুসলমান হয়েছে বিয়ে পড়ে ছেলেটা মাদ্রাসার পাশে বাড়ি আসে যায় আসে যায় দেখতে দেখতে তালবি আলিমদের বেশভূষা দেখিয়া ওলামাই কেরামের চলন দেখিয়া কলিজার ভিতরে তীর মারছে আরে আল্লাহ এত সুন্দর চাল চলন আর তো দুনিয়ায় কোনো মানুষের হইতে পারে না ঠিক না যারা তোমরা প্রার্থনা তারাও দুর্বল দুর্বল যার কাছে তারাও দুর্বল কিছু দেওয়ার ক্ষমতা নাই চাচা জান আমার মুরব্বী মহোদয় তবা করিয়া একটু পড়ে ফেলুন মোহাম্মদুর রসুল্লাহ কলেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম প্রতিবাদ করছে রবির আপন চাচা আবুল আহাব কয় কসিস আলী হাজা দাওতানা ও কপাল পোলা কপাল পোলা এই জন্য কি ডেকে নিয়ে নাকি গোষ্ঠীর ধর্মের মুখে চুনকালি দিবি আমাদের বংশধারে সারা দুনিয়ার কাছে কলঙ্কিত করবি এই নাকি তোর চাহিদা ছিল এই করার জন্য এত সুন্দর ফুলই পামাইয়া হানাই ফুনাইয়া লাস্টে এই কর তারপরে আবু বাকার বলতেছে নবী মিটিং এর খবর কি নবী কয় আবু বাকার মিটিং এর খবর ভালো না কি খবর এই এই ঘটনা ঘটছে আবু বকর কায় হুজুর এত তাড়াতাড়ি ওর কাছে গেলেন কেন এদেরকে দাওয়াত দিতে যাওয়ার দরকার ছিল কি একটু অপেক্ষা করতেন আমরা গোপনে গোপনে 10 20 টা গরীব মানুষ যদি হাতে আনতে পারতাম আজকে আপনার মুখে তুক মারছে তার প্রতিবাদ করতে পারতাম আমি আবু বকর একা গেলে মার খেয়ে আসবো গনবী কলিজায় মানায় না আপনার মুখে থুক মারছে আমি কলিজা আবু বাকারের কলিজায় তীর মারছে এর প্রতিবাদ আমি কি দিয়ে করব নবী কয় আবু বকর এটা আমার সিদ্ধান্তে যাই নাই মালিক আমারে বলছে আন আমার আল্লাহ আমার সম্পর্কে সার্টিফাই করেছে আমি নিষ্পক্ষ থেকে কিছু বলি না আল্লাহ আমারে যা বলায় তাই বলি যে সিস্টেমে যাইতে বলছে সেই সিস্টেমে গেছে আবু বকর মন খারাপের কিছু নাই আল্লাহ পাক যা করে তাই হবে অপেক্ষা করো আবু জাহেল ঘরে যাই বইসা নাই ও চিন্তা করছে এত সুললিত কণ্ঠের অধিকারী মোহাম্মদ এর আমরা খাইলাম না এর বক্তব্য আমরা গ্রহণ করলাম না এখান থেকে তাড়িয়ে দিলাম যে জায়গা যাবে ওই জায়গার মানুষ তার কলেমার দাওয়াত গ্রহণ করবে দলে ভারী হয়ে এসে আক্রমণ করবে আমরা টিকতে পারবো না সুতরাং মোহাম্মদ যাওয়ার আগে সারা দুনিয়ায় আমি মোহাম্মদের এগেনস্টে পোস্টার ছাড়িয়ে দেবো ঘরে যাইয়া অফিসে যাইয়া চিঠি লেখা শুরু করছে একটা লোকের বিরুদ্ধে যদি চিঠি লিখতে হয় কের কাছে তাহলে ধরে এই বদনাম লিখলে মানুষের জ্ঞানী যারা তারা গ্রান্ট করে না আগে দুই এক লাইন প্রশংসা লিখতে হয় এরপরে যাই আসল কথা লিখতে হয় সেই কৌশলে আবু জাহেদ নবী পাকের বিরুদ্ধে চিঠি লেখা শুরু করছে বিভিন্ন দেশ বিদেশের প্রেসিডেন্টদের কাছে এক কপি সে লিখে মোহরের কাছে দিয়ে লেখাবে প্রথম কবি লিখতে যাইয়া নবীর প্রশংসা লেখা শুরু করছে লিখতে লিখতে লিখতে লিখতে যতটুকু একটা কাগজ নেছে চামড়া নেছে চামড়ায় লিখছে লিখ লিখতে লিখতে একেবারে বারো লাইন চিঠির দশ লাইন শুধু মনে অজান্তে নবীর প্রশংসা লিখে ফেলাইছে সত্য তো সবাই রাখা যায় না দশ লাইন প্রশংসা লাগছে এবার একটা রিভাইজ দিতে গেছে দেখি কি লাগলাম দেখে যে দশ লাইন ধরেই খালি প্রশংসা জায়গা আছে মাত্র দুই লাইনের এখন মাথায় ঠাটা পড়ছে ও কভাল একটু জায়গায় কি লেখ পানি দেয় তারপর দুই কথার ভিতরে লিখে দেছে এই ছেলেটা আগে ভালো ছিল যা লেখছি তাই সত্য তবে ইদানিং পাগল হয়ে গেছে সাবধান থাকবা সতর্ক থাকবা এর কথা এর প্ররোচনায় কেউ পড়বা না ইতি মিস্টার আবু জাহেল আবুল হাকাম লিখে সাইরা দেশে চিঠি সর্বপ্রথম চিঠি গেছে ইটালি হেরাক্লিয়াসের কাছে চিঠি চলে গেছে রুমের প্রধান রুমে কোন ইটালি এই ইটালির প্রেসিডেন্ট চিঠিখান কইরা আশ্চর্য এদিকে দেখে আবুল হাকাম আমর ইবনে হিসাম ওদিকে চিঠি কিন্তু তার শিক্ষা দীক্ষা অনুযায়ী হই নাই একটা লোকের বিরোধিতা করতে গেলে বদনাম লেখতে হবে বেশি তবে প্রশংসা যেটুক লাগবে তা হবে অল্প দুই এক লাইনের ভিতরে সিস্টেমটা পাল্টা গেছে দশ লাইন ধরে সুনাম লিখে লাস্টে দুই লাইন বদ লাইন বদনাম লেখলো ওরে লাইনের বিবেচনায় সংখ্যাগরিষ্ঠতায় যদি ডিসিশন নিতে হয় তাহলে দশ লাইন প্রশংসা লেখছে ধরে নিতে হবে লোকটা ভালো কথা বলুন ঠিক না দুই লাইন খারাপ লাগছে ধরে নিতে হবে ওনার রাগের বসিভূতি লাগছে কি করবে বুঝে উঠতে পারতেছে না ওদিকে লাগছে আবু জাহেল মন্ত্রী পরিষদ দিয়ে বৈশাখ সিদ্ধান্ত হলো কয় মালিক এই চিঠির পর সিদ্ধান্ত নেওয়া যাবে না চল্লিশ জনের একটা বাসা কেনিগুনি বুদ্ধিজীবীদের টিম পাঠান ওই লোকটারে পর্যবেক্ষণের জন্য এক মাস তারা ওই লোকের কাছে থাকবে আশেপাশে থাকবে লোকটারে দেখবে যাবে এক মাস আসবে এক মাস থাকবে এক মাস তিন মাসের টাইম দিয়ে এদের খোরপোর কিছু দিয়ে পাঠান ওরা এসে যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট অনুযায়ী পয়সালা করা হবে চল্লিশ জন চইলা গেছে তিন মাস চলে গেল ফিরে আসে না আর এক মাস বেশি হয়ে গেছে তাও ফিরে আসে না এবার হেরাকলিয়াস মিটিং তিন কয় সর্বনাশ করছে ওরে দশ লাইনের চাইতে মনে আছে দুই তো জোর বেশি লোকটা মনে হয় সন্ত্রাস প্রকৃতির এই চল্লিশ জনে মনে হয় গোপনে মারিয়ে দিছে কি করা যায় আমার অফিসার এত বড় পালা পোষা অফিসার এই মেরি ফেলালো এখন মারলো না তাজা থাকলো এ খবর নেয়ার জন্য আর দশ জনের একটা টিম পাঠাইছে এই টিম যাইয়া এদেরকে বলে দিছে আগে আশেপাশের কবরস্থান দেখবি কোনো নতুন কবর যদি দেখিস গুনবি চল্লিশটা যদি পুড়ে যায় তাহলে আর লোকের সাথে যাওয়ার ইচ্ছে তোকে জান বাসায় পিঠ বাসায় আসবি এই দশজন যাই আশেপাশে কবরস্থানে কোনো নতুন কবর দেখে নাই সাহস হয়েছে তাহলে তারা বেঁচে আছে গেল কোথায় বিকেল বেলা আশেপাশে করে ওদিকে গেছে চার মাস এদিকে হিরা গেছে আর এক মাস পাঁচ মাস পাঁচ মাসে তাদের সম্পূর্ণ পাল্টা গেছে সীমা হুমকি উজু হিহিমিন আসারি সুজুদ চেহারার ভিতরে সে নূর চমকাইতেছে দুই দুই জনে জোড়া বাইন্দে দেশে তবলিগের জোড়া দেখেন না তবলিগের তবলিগে গেছেন কেউ গেছেন তবলিগে জোড়া দেয় না জোড়া দুই দুইজন করে জোড়া বাইন্দে দেয় দুই দুইজন জোড়া নিয়া নিয়া বিকেল বেলা হেরে হেরাডের পাইতে করে আর হাতে তসবি তিন তসবি পড়ে মুখে সুন্নতি এক গাল দাড়ি মাথায় তাদের পাগড়ি গায়ে তাদের সুন্নতি পোশাক ওরে চিনা যাইতেছে না বিকেলে ঘুরে ঘুরে তিন তসবি পড়ে এই দশজন যাইয়া তাদের দুইজনকে দৌড়িয়ে নিয়ে ফাঁকা দূরে ডেকে নিয়ে কয়ে কি ব্যাপার সেনো আমাদেরকে কয় চিনি তো তোমাকে তোমরা কি আইছো কয় যে তোরা যাইস নাই তাই তুই তোকে তালাশ করতে আইছি যাও না কে কি জন্য গেলি নেই যে পাঁচটা মাস চলে গেল তোকে টাইম দিল তিন মাস যাও না কেন কয় কেন যে যাই না এই কেন মুখ বলার কায়দা নাই ওরে যার কাছে তোকে দেখতে পাঠাইলো তোদের চল্লিশ জনের সেই লোকটা কোক কয় হ্যাঁ তাই তো বলতে চাই কেন গেলাম না ওই লোকটার কাছে মাত্র তিনটে দিন থাকবি তোরা তারপরে বলবো কেন গেলাম না এই দশজনকে নিয়ে নবী পাকের সাথে মুসাফা করাই দেওয়ার পরে ও তিনজন প্রথম দিন দশজন মুসলমান হইয়া গেছে ওই চল্লিশ জন তো আগে হয়েছে এই দশজন মুসলমান নবী পাকের দিলটা বড় হয়ে গেছে আল্লাহ নবীকে বলে ও বন্ধু ইউরিদুন আলিউদ্বিউনু তারা চাইবে ধর্মের বাতি নিবেইতে আমি আল্লাহ ধর্মের বাতি জ্বালাবো চিরাগে ইজাত কাছে কাস্তাব ধর্মের বাতি জ্বালায় আল্লাহ আল্লাহ যেই বাতি জ্বালানোর চেষ্টা করে ওই বাতি যদি কেউ ভুগতে নিবেইতে চায় তার মুখ পড়বে তার দাড়ি পড়বে তার বোস পড়বে তার আগাগুলায় আগুন দইরা সরকার হইয়া যাবে গরিব তার যানবাহন নাই ইটালি যাইতে তার দেরি হবে তাই আমি আবু জাহেল চিঠি লেখাইয়া ইটালির দেশে তোমার কলেমার দাওয়াত পৌঁছাই দিলা নিবেনুর চেষ্টা করবি জালাবে জোরে বলেন কে যে বাতি আল্লাহ কবুল করে বেলায় ওই বাতিকে আল্লাহ ওইভাবেই জ্বালায় বন্ধুরে আমি বলতে চাইছি নবী পাকে নুরানি রুহানি বয়ান মুসলমানদেরকে কি বলা হয় উৎসাহিত করে কাফেরদেরকে উৎসাহিত করেছে ইসলামের জন্য আমাদের আকলাক দেইকা আমাদের আমল দেইকা মুসলমান মুসলমান হবে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা মুসলমানরা যা পড়ে দেই এই পড়া অমুসলমানরা আমল করে মুসলমান তোমরা নিজেরা মনে রাখতে পারো আমার যুবক আমার দিক টাকা আবার আর শেষ রাত্রি আইছি এনে জানবারে যাচ্ছে শেষ আসছি এদিক তাকাও পড়েছি আমরা কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলেন আরে মিয়া বাইতে এই এলাকার উলাম সাধারণ পাবলিক অন্যান্য এলাকার আলেমকে চাইতে বেশি জানে ঘরে ঘরে মৌলবি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন জাকির নায়কের মতো পড়ে সেদিন জাকির নায়কের তাব্বাতে দা সুরো পড়া শুনে আমার বমি হয়েছিল অনেক কষ্টে লেবুর পাতা শুয়েছে আইছি আল্লাহ যে আনকা দা জাহে রাখা ওরা পায় না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি তোমাদের ধর্ম আছে তোমরা পালন করো আমাদের ধর্ম আছে আমরা পালন করি কেন বললেন আল্লাহ কথা নবী পাকের যখন এই রমরমা জমজমা শুরু হয়ে গেছে চতুর্দিক দিয়ে নতুন নতুন দলে দলে এসে মুসলমান হচ্ছে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা ওলিদ ইবনে মুগিরাই পাঁচ দামরা ওরা যায় আবু সুফিয়ানের সাথে নিয়ে যায় কয় ভাতি যা এভাবে তো হয় না তুই একই জায়গায় বসবাস করি একই মক্কায় তাই তোমারে দেখলে আমাকে মিজাজ খারাপটা আমার দেখলে তোমারে ভালো ভালোটাই না ই হয় না ই করে আমরা একটা কলিশন করি ছয় মাস আমরা সবাই মিলে তোমার রবের ইবাদত করব আর ছয় মাস তুমি আমাকে সাথে এসে আমাকে দেবদেবীর পূজা করবে ব্যাপারটা ভাগাভাগি করে নেই এরকম কেমন হয় তাহলে এটা জয় ঝামেলা কমিয়ে যায় হা হা তাবুদুন ওই মিষ্টি কথায় কাম হবে না তোরা যার পূজা করিস আমি তার পূজা কোনোদিন করিব না লা আবুদু মা তাবুদুন এখন তো নবী হইছি বলে করব না আগে যখন নবী ছিলাম না সাধারণ ছিলাম তখন আমি কোনোদিন দেবদেবীর সামনে সেজদা দেই নাই কথা বলুন ঠিক ঠিক না লা تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد পাশাপাশি তর্জমা আমরা যার ইবাদত করি তোমরা তার করো না আমি যার তোমরা যার ইবাদত করো আমি তার করি না আর করব না এবার লাস্ট ফিনিশিং লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন ওই সমস্ত ভাগাভাগি হবে না তোমাদের ধর্ম তোমরা যেভাবে পারো পরিচালনা করো আমার ধর্ম আছে আমার দিন আমি পরিচালনা করি আমার দিনের ইবাদত আমি করব তোমাদের দিনের ইবাদত তোমরা করো পারবা আল্লাহ পাক বলতে বলছেন নবী তাই বলে দিলেন এবার কাফেররা কাফেরদের মতে নবী নবীর মতে চললেন দোস্তরে এরপরে আল্লাহ পাক বলে ওয়ালা তালবিসুল হে মুসলমান যে কয়জন তোমরা দিন পেয়েছো আলাদা করিয়া তোমরা একটা কথা মনে রাখো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল হকরে যখন হক বলে বুঝে নিবা তখন বাতিলকে হকের সাথে মিলাইবা না হকরে আলাদা রাখবা বাতিলকে ঘৃণা করে চলবা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন ওরে তখন হক হক বলে বুঝ বুঝছো বুঝার পরে হকরে আলাদা রাখবা বাতিল রে হকের সাথে মিলাইবা না একটা একটা করে হক বলে স্বীকার করো আল্লাহ হক না বাতিল জোর হলো না আল্লাহ কোরআন নবী ইসলাম ফরজ ওয়াজিব ব্যবসা কোরআন ঠিক হিন্দু বাতিল হিন্দু খ্রিস্টান বুদ্ধ এহুদি নাসারা মূর্তি পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা একসাথে মাথা খোলা বোরকা সুদ ঘুষ জেনা ব্যবচার মদ গাঁজা Phensedyl heroin bidi cigarette hookah বেড়া অ্যাডাম কারিতাস বিআরটিভি শনিবার জাগরণী আশা প্রচিকা সব আল্লাহ হক কদাস তোমরাই বাতিলও তোমরা কইলে এবার লা তালবিসুল হাক্কা বিল বাতিল হক রে বাতিলের সাথে মিশে না মসজিদ হক মাদ্রাসা হক হক হজ হক টার্মিনাল ময়দান হক তবলিগ ঠিক ঠিক হকরে যখন সেন্সর লা তালবিসুল বাতিল বাতিলের সাথে মিলে দিবে যদি মিলে তালামুন যদি মিলাও কি বলে ওয়াতাকতুমুল হাক্কা যদি মিলাই বলো তাহলে প্রমাণ হবে তুমি ইচ্ছা করে বুঝে শুনে হক গোপন করতেছো হক তুমি গোপন করতেছো তুমি বলে দিছো লাকুম দিন কুমালিয়া দিন দেখো এই হ্যাঁ, মুসলমান আমার দিক দেখো যুবক আমি বুড়ো আজ বাদ দিছি বুড়োরা এমনি মুনিশ হয়ে গেছে আরো আগে কাস্তি কাস্তি বল পাই না সাড়ান দিছে যুবকরা এদিকায় যারা কাম করে রাস্তায় গাছ ফেলাইয়া মোটরসাইকেল ঠেক দেয় প্রাইভেট কার ডাকাতি করে সব নব্বই বছরের বুড়োরা সব যুবক পাট ক্ষেতের ভিতরে যে গাজা গাজা টানে কারা পাট বাগানে গাজা খায় কারা ইয়াবা খায় কারা বাবা খাও কারা ডাইল খায় কারা জেনা করে কারা চুরি করে কারা নুসমি যুবক নারকেল চুরি আরে মুরগির খোপ ধরে নিয়ে যায় খেজুরের রস চুরিয়ে রেখে ঢিলের মধ্যে মুতে থয় ঠিক না এই জন্য আমি যুবকদেরকে টার্গেট করি দাদা এদিকায় তোমরা বলেছো লাকুম দিন হুকুম আবার সেই জায়গায় যাই লাকুম দিন হুকুম আলিয়া দিন আমরা আল্লাহ বলতে বলছে না তাই বলে দিছি এই কথাটা তোমরা ওয়াজ করছো আমল করে হিন্দুরা এই জন্য আমি হিন্দুদের গতকালকে এক মাহফিল ছিল রাজপাট এক হিন্দু ডাক্তার দেবদেশ নাকি দেব হয় দেবদাস দেবদাস মজুমদার আমরাও গোষ্ঠীতে মজুমদার আইসে হুজুর আপনারা মজুমদার আমরা মজুমদার একই গোষ্ঠী সেই মোহাম্মতে আইসে আমি একটু ওয়াশ শুনবো আমার কি অনুমতি হবে আপনি আমার সাথে আসেন স্টেজে আসেন গ্যাসের বড়ি খাই তার নীতি মনে নেই কইলাম দৌড়ে যাইয়ে তার চেম্বারের থেকে এক পাতা সার্জিল নিয়ে এসে অমিডন নিয়ে এসে পান নিয়ে এসে খাওয়াইলো বুকের সাথে জড়াই দড়ি লাগিয়ে দিয়েছে সার্জি মনে খায় না আমি যেদিন থেকে আপনাদের ওয়াজ পাইছি বিশেষ করে আপনার ইউটিউবে পাইছি সেই দিন থেকে কিভাবে বললে বিশ্বাস করবেন আমি সেই থেকে গানও শুনি আমার আমার ধর্মীয় কোনো প্রোগ্রাম আমি দেখি না আপনার ইসলাম ভালো লাগে বয়ান বয়ানগুলো আমার খালি মনে চাই শুনতে আপনি আমার জন্য ভগবানের কাছে কিছু বলেন এরপরেও কইল না যে আল্লাহর কাছে কিছু বলেন দোয়া করেন কইছে আমি দোয়া করি আর নাম ধরে কইছে আল্লাহ দেবদাস মজুমদার কে তুমি হৃদায়ত দাও ও লোক আমার পাশে বসে বলছে আমি কইছে অজেতে নামার পরে আবারও খোলা খোলা আমি দোয়া দিছি ভালো একটা লোক ভদ্র লোক দোস্ত এরকমের সংখ্যা খুব কম এরকম অশ্বনের সংখ্যা খুব কথা বলুন ঠিক তারা তাদের ধর্মকে বাছাই করেছে উড়াকান্দির কাছে তো ওই যে রাজপাট কিন্তু উড়াকান্দির কাছে একেবারে নিকটে উড়াকান্দিতে হিন্দুকে হজের জায়গা এর কাছেই জীবনে কোনদিন কোন হিন্দুর মাথায় পাঁচ কলি টুপি দেখছো কথা বলেন দেখছেন কোনদিন দেখেন নাই কোন হিন্দুর মাথায় পাগড়ি দেখো নাই কোন হিন্দুর গায়ে পাঁচ কলিদার পাঞ্জামি দেখো নাই পাঞ্জামি পরে তবে পাঞ্জামিতে কলি নাই কলিদার পাঞ্জাবি মুসলমানদের ইউনিফর্ম কথা বলুন ঠিক কোন হিন্দুরে মসজিদে নামাজ পড়তে দেখো নাই কোন হিন্দুরে ঈদের নামাজ পড়তে দেখো নাই কোন হিন্দুরে তবলিগে যাইতে দেখো নাই কোন হিন্দুরে কুরবানির গরুর গোশ খাইতে আশা করি দেখো নাই কোন হিন্দু তোমাদের সাথে কোন দিক দিয়ে মিল করে না কোন হিন্দু দাড়ি রাখে না কথা বলেন মিথ্যে কথা রাখে কত সাধুদি দাঁড়িয়ে আছে রাখে তবে ভাগ করে রাখে তোমাদের দাড়ির মতো তাদের দাড়ি না মুসলমানের দাড়ি আরে বাবা পুল্লো হা মোসরে ছোট করো দাড়িরে বড় করো ওরা দাড়ি সাইডে রাখলে এবার সাথে মোস রাখে জম্মের রাখা ঠিক না চাঁদ দোকানে গেছি চাঁদ আছে ওই যে আজকাল তো কাঁচাপাতি শাড়িতে গুটি দেয় আমি হলো ব্যস্ত মানুষ পাবো ধর্ম মারবো খাইয়ে তাদের কুড়ো বানিয়ে কি বালতিতে গরুর কুড়ো বানি দেওয়ার কটা তলা যে কটা ভাইসে তাই না আমার দিছিস কে ওই দাদারে ওর সাকনি সামনেই রয়েছে ও ডাইরেক্ট মারি দেবে সাকতি সাকতি চলে যাবে দাড়ি তারা রাখলেও তারা তোমাদের থেকে ভিন্ন করে রাখে দাড়ির সাথে বড় মোষ রাখে কথা বলুন ঠিক না ও মুসলমান তোমার সাথে তারা কোনো তাই মিল করে না কোনোদিন সুন্নতি পোশাক নাই তোমার নাম তারা ভাড়া করে না কোনোদিন কোন মুসলমানের নাম কোন হিন্দুর নাম তুমি পাইবা না আব্দুর রহমান আব্দুল কালেক আবু বকার উমার উসমান আলী তলহা জুবাইর বিন আলম্মার সোহেব এমন কোন নাম কোন হিন্দুর ছেলের নাম পাইবা না কোন হিন্দুর মেয়ের নাম আইসা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া পাইবা না দেখ দেখো কত কায়দায় কি দেখি যে জোড়াতালিদের তাদের নামগুলো বানায় এনেছে মুসলমানের নামের থেকে তারা ভিন্ন করে দিয়েছে তোমরা ওয়াজ করছো লাকুম দিন হুকুমালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা করো দেখো কি সুন্দর তারা ভিন্ন করে এনেছে একটু তোমাদের সাথে কোনো তাই মিল করে না কিন্তু মুসলমান তুমি কেন তোমার ধর্মকে ভিন্ন করে রাখো না তুমি কেন খ্রিস্টানের পাশাবের করা প্যান্ট পরো খ্রিস্টানের পাশাবের করা গেঞ্জি পরো খ্রিস্টান মার্কা চুল কাটো চুলের কোয়ালিটি দেখলে মনে হয় যেন সূর্য সুরিয়ে আইছে কোন জায়গায় আমাদের ছোটবেলায় দেখতাম চোর ধরা পড়লে চোররে এই আইলু জাইলু চুল কেটে দিত ঠিক না এদিকে স্টাইল এইরকম আগা সাগা তিন চার মারি দিয়েছে কোন চুরি দিয়েছে কোন জায়গায় এই চোর কাটিং খ্রিস্টান মার্কা কাটিং মুসলমানের চুল ওরম হয় না কথা বলুন ঠিক ঠিক না মুসলমানের দাড়ি হবে সঙ্গে সঙ্গে ছোট হবে মুসলমানের গায়ে সুন্নতি পোশাক হবে মুসলমান অশুনতে আছিস না গান শুনতে আছিস একটা টুপি কি বাড়ি কোনো পায়খানার দ্বারা ভেলা বসতেই একটা টুপি কেন নিয়ে আসো নাই মুসলমান ও মুসলমান ও মুসলমানরা তারা তার তাদের কায়দায় সব কাজ করে তুমি কেন তাদের সাথে মিল করো মুসলমান তুমি কেন দুর্গা পূজায় যাও মুসলমান কেন সরস্বতী পূজায় যাও মুসলমান কেন লক্ষ্মী পূজায় পূজায় যাও মুসলমান কারো হিন্দুদের পূজা পাঠে যাও জোরে বলেন যায় কি যায় না ও মুসলমান তোমার মাথায় কেন টুপি নাই তুমি কেন মসজিদে যাও না তোমার আউ্বলাকের কোন জায়গায় সুন্নাত নাই সবকিছু তুমি তাদের সাথে মিলাইছো কোনদিন কোন হিন্দু বন্ধুরে বাড়িয়াই না এক টুকরা গরুর গোশ কুরবানির গোশ খাইতে পারলা না তুমি তাদের সাথে পূজায় অংশগ্রহণ করিয়া আবার সেই বাড়ি যাও লাড্ডু খাইতে যায় যায় এদিক হিন্দু নাই তো না ভরপুর রীতিমতো যায় তোমারে জম্মের খান খায় দেয় সুসু এ সুসু ওই বাড়ি যাই এই কুলুকির জ্বালা রাখায় মাদ্রাসায় আছিস বুলাবান মাটি দেয় কুলুক বেড়াচ্ছে অন্তে গোটা সারি খাই যায় তাও ভালো হবে হ্যাঁ? লজ্জা নাই গিন্না নাই বমি আসে সকাল বেলা হিন্দু মহিলা শুকরের মাংস কাটছে আজ দিয়ে জল কাশি কাটছে জল কাশি জানেন তো কাসিম কশ্যপ এই কাইটিয়া তারপরে হাত ও বালুরে দুই নেই সেই একদিন নাড়ু বানাইছে তোরে খাওয়াই দিছে তোর মগজ ধুলাই করছে যার কারণে তোর হিন্দু ধর্ম সবটা ভালো লাগে কি সুন্দর ফালাতি ফালাতি নাস্তি নাস্তি চলে যায় মাইয়ে বৌরে কপালে টিপ লাগাইয়া ব্যবসাগের মতো ঠোঁটে খানি কুলোর গুমা হাইয়া এরপরে গোলা সাজান সাজাইয়া সিটকেতি সিটকেতি সেই জায়গা চলে যাও তুই কিসির মুসলমান তুই কইছিস লাকুম দিন কুমালিয়া দিন আবার সেই ধর্মের সাথে তুই মিল করে চলিস সেই জায়গা তুই যাইস মুসলমান তোমার কোনটার অভাব আছে নাকি নামের অভাব মুসলমানের মেয়ের নাম স্বপ্না মুসলমানের মেয়ের নাম পপি মুসলমানের ছেলের নাম গুফা আছে জোন টু বল টু তে অ্যাভেলেবেল টুয়েল Jewel Rana Plaza Rajiv Gandhi Prince Collins এ নাম তোমারে রাখতে কইছে কিরা সব হিন্দুদের নাম মুসলমানদের নাম তাহলে আল্লাহ কয় লা তালবিসুল হক বিল বাতিল ভালো করে বুঝে নেন জীবনে আর কোনোদিন অন কার্যকলাপে শরীক হব না মুসলমানদের বিজয় দিবস শিক্ষা দেশে নবীরা আছে না নাই মুসা আলাইসালাম ছয় লক্ষ বন ইসরায়েল নিয়ে নীলদরিয়া পার হয়ে উপর চলে গেছে পিছনে ফিরাউন সুবনি খেয়ে মরছে মহরমের দশ তারিখ মুসা আলাহিসাম আজকে আমাদের বিজয় দিবস উদযাপন হবে আনন্দের সাথে কি দিয়ে রাত্রে খাইছো খাইছো দিনের বেলা খাতি পারবে না রোজা থাকবা রোজা দিয়ে ইবাদত হবে ইবাদতের মাধ্যমে বিজয় দিবস পালন হবে কলা গাছ কাটে তার গলায় গোলাপ ফুলির মানে গেন্দা ফুলির মালা দিয়ে এটা তো হিন্দুদের মূর্তি পূজার সামিল আমাদের দেশের জন্য যারা ষোলোই ডিসেম্বর যারা মারা শহীদ হয়েছে তারপরে একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছে ছাব্বিশে মার্চ যাদের উপলক্ষ করি এদের জন্য গলায় কলা গাছের গলায় কালা গলা মালা দিয়ে নয় এদের জন্য আমরা সেই দিন ইবাদত করবো নামাজ পড়বো দোয়া করবো তসবিত আলীর কোরআন খতম হবে কথা বলুন ঠিক কি ঠিক না আমি কি সেই সমস্ত ব্যক্তিদের অশ্রদ্ধা করতেছি না শ্রদ্ধা দেখাচ্ছি বলেন তো তাদের যাতে দুই পয়সার লাভ হয় তাই কইছি না সংসদের নেতাদেরকে কে যে কুবুদ্ধি শিয়ে দিয়েছে আল্লাহ জানে সংসদ চলাকালীন যদি কোনো বড় নেতার মহতের খবর আসে স্পিকার বলে দেয় এখন আমরা দুই মিনিট চুপ করে নিরবতা পালন করি আচ্ছা কেউ কন দিয়ে একজন বলদ যে সবচেয়ে বলদ সে কন তো দুই মিনিট চুপ করে থাকলে কি আজ করলে কি হয় কি হলো কি হলো কি আজ কি হয় দুই মিনিটের ভিতরে কুলুসুর তিনবার পড়া যায় না ছয়বার পড়া যায় না দুই মিনিটে ছয়বার পড়া যায় বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামাদ 10 সেকেন্ডে একবার কুল শুরু হয়ে গেল দুই মিনিটে আমি 12 শব্দ বার 20 বার পড়ি বেলা দিতে তাতে তিন তিনবারে এক খতম কোরআন শরীফ পড়ার সব দাদা বাবার গডফাদাররা সেই দেশে চুপ করে থাকা এই দেশে মুসলমান দামলা কয়টা হয়ে যায় সবাই চুপ করে কোন নেতার কবরের কাছে যে জিয়ারত করতে যে নিরবতা পালন করে চুপ করে বেরেসের মতো মূর্তির মতো দাঁড়ায় থাকে একেবারে বোধ বুদ্ধি কিছু নাই কিছু পড়ো কিছু করো যারা মারা গেছে বঙ্গবন্ধুর ফ্যামিলির জন্য করো যারা রহমানের ফ্যামিলির জন্য করো আরে নেতাদের জন্য করো যারা দেশের জন্য কিছু করে গেছে তাদের জন্য কিছু করে দাও গলা কলা গাছের গলায় মালা দিলি গুড়ার কচু হয় সেরে কয় সেরে কয় সেরে কয় ইমান নষ্ট হয়ে তাই জন্য বলেন টিকে ঠিক না করণীয় যে লা হাক্কা বিল বাতিল হক রে বাতিলের সাথে না আসতেছে 16 ডিসেম্বর এই যুবকরা সুন্নতি তরিকায় ওই দিন দরকার মোহাব্বত করলে রোজা রাখিস দুই পারা কোরআন শরীফ না পারিস মাদ্রাসায় এসে হুজুর হুজুর আপনার 100 টাকা দেবেন আমার এক পারা কোরআন শরীফ পড়ে দেন আমার নেতার নামে বক্সে দেব নেতার নামে বক্সে দেব এই কাজ করা যাবে যাবে সিদ্ধান্ত নিয়ে গেল বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য এগুলো করব। দেশের জন্য যারা করেছে তাদের জন্য করব। মরহুম যারা দুনিয়া থেকে চলে গেছে বাপের জন্য বছরে একদিন বাপের জন্য মৃত্যু বার্ষিকী একদিন তোর মতো কিরপি নয় না বাপ মারা গেছে বাপেরটা খাইছি ডেলি চোদ্দ বার আর সেই বাপের জন্য বছরে একবার তোর মতো কৃপন সন্তান হয় না ডেলি পাঁচক নামাজে রব্বির হামহুমা পড়বি ঘুরিয়ে ঘুরিয়ে যে কবরটা সামনে বদলি রব্বির হামহুমা একটু জিয়ারত করে দিবি আর বছরে একদিন গরুরটা মারি দিয়ে গরুর মাথায় উঠে দিয়েছে বাপরে গুতি গুতি ভেসতে নেবে গুতো যে ওই ভাষে পারও দিয়ে ফেলাই দেয় গরু আছে ভাইসা আছে গরু খাই দিয়ে বাটাই দিবা হ্যাঁ, হ্যাঁ, গরু তুই গুতবে এদের দিয়ে তোরে দেবে লাথি বাপরে দেবে গুতু এই কুবুদ্ধি শিয়েছে কোন সাড়ে ছয় তার হ্যাঁ, মানুষ মারা গেলে করণীয় যা তা বাদ দিয়ে করো যত আকাম গরুর টাকাটা দিয়ে এই মাদ্রাসার ওই যে কোন টিন নাই ওই টিন কয়েন কিনে দাও যতদিন ওই টিনের তলে দাঁড়ায় কোরআন শরীফ পড়বে অতদিন তোমার বাপ পাইতে তালে থাকবে কথা বলেন ঠিকই ঠিক না আমার ফ্যামিলি ধরে আলেন বহুতরা জানে এলাকার মানুষ জানে পুড্ডোর পিসাবরা আমাদের পূর্বপুরুষ থেকে আত্মীয় আল্লাহ এলাকার মানুষ জেনে আমার বংশে আল্লাহ রহমতে ছোট বড় দিয়ে পঞ্চাশের উপরে আলে যে কয়জন মানুষ তার অর্ধেক কয়জন আল্লাহ রহমতে মৌলবী আমার গোষ্ঠী আমরা তো সবই আল্লাহ রহমতে সাইরি ভাই হুজুর আমার তিন ছেলে হাফেজ দুই ছেলে হাফেজ হয়ে গেছে একটা ওর আর একটা লাইনে আছে বাইর বেটা বাইর বেটি পিরাই হাফেজ সব বাগনি বাগনি সব সব হুজুর আর হুজুর আমরা ইয়া বুঝি না দুনিয়ার তো বাপ মারা গেছে সাত সালে আজ পর্যন্ত ওই গরুর মাথায় বাপরে উঠে দিইনি আপনারা কোন তো হুজুররা পরের বাড়ি মিলাদ খাই বেড়ায় নিজেরা মিলাদ দেয় না এই বদনাম কবেন তো মিলাদে কয় টাকা লাগে আমার এক রাতির টাকাতে মিলাদ দেবো সব কয়জন খাই পারবেন না জিলাপি কিনে দিলি ফেরা খাই সত্যি পারবেন পঞ্চাশ হাজারটা জিলাপি কে কয়টা খাবেন তো এতে কি হবে আমার বছরে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আড়াইশো দিন আমার মাহফিল থাকে আড়াইশো দুগুণী পাঁচশো মাহফিল থাকে আল্লাহর রহমতে আমার টাকা কে খাবে আল্লাহর রহমতে তা আমি এই টাকা যে বাপের জন্য দিতে পারি না আরো দিতে আমাকে সদস্য টাকা লাগবে আমারই পাঁচ ছেলে আমরা কয় বাপ বেটা এক মিলাদ পড়ি বেলা দিতে কেউ টাকা লাগবে হুজুর হুজুর হুজুর আছে হ্যাঁ বস কই দেখছো দুর্বল খাই আর নাড়ি জ্বলি যাচ্ছে কি দিয়ে লাগছে কর্নেতে হ্যাঁ তাহলে খাইয়ে আসি আপনার বসতে আবার এসে করবেন খাওয়ার ছুটি বিরতি হাফ টাইম আল্লাহ এদিকে দিক তাহলে মিলাদ দিতে আল্লাহর রহমতে অভাব নাই না আছে সদস্যের অভাব না আছে মৌলবীর অভাব সবই পয়সার অভাব নেই কিন্তু কবে কি হয়তো কি হবে কিচ্ছু হবে না এই জগতে মানুষে মানুষে খাওয়াইয়া খুশি করিতেছে সমস্ত মানুষের তৃপ্তি সহকারে এর কোন প্রমাণ আমার বিশ্বাস কেউ দিতে পারবে না টেনিস বলের মতো যা ভরছিলাম সব ফেরত দিল নিয়ে গেলাম তোর বাপের জন্য কিচ্ছু দেবো না ওদিকে গরুও গেল যা ভর ছিল তাও ফেরত নিয়ে গেল ঠিক না খাওয়াইয়ে মানুষকে খুশি করার মতো মানুষ দুনিয়ায় নাই আল্লাহ এত দেশে তাই আল্লাহর নামে অভিযোগ না আল্লাহ বুঝলো না আল্লাহ বলে বুঝলো না ওরা কবে বেটা বাড়ি বোঝা বোঝাবো ও কয় আল্লাহ বুঝলো না দুই মন পিএস দিলাম মাদ্রাসায় তারপরে পিএস জন সব পয়সা হ্যাঁ, শেষ হয়ে গেল আল্লাহ বুঝলো না তো দোস্ত আমি পরামর্শ দেই সেটা হলো এই কলা কিনছি আজকে বাজারের থেকে রুম্বি কলা যে ছোট ছোট রুম্বি কলা তাও বারো টাকা হালি ষোলো টাকা হালি ভালো কলা আরো ভালো দাম কিন্তু কলা ও পর পর দশ দিন খার পর আর খাইতে মনে চায় না ঠিক না আম গত বাইরে আম এখনো অনেকের ঘরে আছে আমারও ফ্রিজে আছে আল্লাহ আগামী আম পর্যন্ত খাবো এই আমরা হিয়ে দেখি এর যেদিন খাই সেই দিন ভালো লাগে লাগে কি লাগে না আমি কেউ আম হয় নারকেল বারো মাস কাল চলে আছে না নারকেল বারো মাস কাল চলে কিন্তু কলা অতদিন খাওয়া যায় না ও আর অত দরকারও নাই এবার এক গাছের থেকে এক কাইন কলা কাটিয়ে খাইয়ে ফেলানোর পরে ছয় মাস পরে আর এক কাইন হয় না ওই গাছে পুরো এক বছর লাগে যে গাছের থেকে কলা একবার কাটলেন ওই গাছে আর এক কাইন কলা হতে এক বছর লাগবে না ওর গোলা বসে মুথা জাগ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে আর কোনদিন আম গাছ একবার লাগালি একশো বছর হয় কাশিয়ানি রোডে গেছেন না একটা আম গাছের সাইনবোর্ড দেখেন না কাশিয়ানির আগে একশো আম গাছ না হোক কমপক্ষে পঞ্চাশ বছর তো হবে আমার আব্বার আজকে কবরে দাফন করে দিছি আজকে থেকে নিয়ে কেমন পর্যন্ত আমার আব্বার ডেলি লাগবে ডেলি লাগবে ডেলি রাখবে আর একটা মিলাদ দিয়ে থুয়ে দিলাম আর আপনি দিচ্ছেন কিন্তু আপনার ছেলেরা দেবে না তারাও যদি দেয় দাদা বলে কিন্তু তারপরে আর মনে থাকবে না আপনার চার পুরুষ আগের কবর কোন জায়গা আছে কেউ জানেন কেউ জানেন কেউ কইতে পারবেন তাকে নামে কিছু হয় কোনো বকশেষ শেষ হয় নগদে বাপ মারা গেছে তাই একটু ফ্যান ফ্যানায় কান দেন তাই এই বন্ধু শেষ বাপের নামে কিছু করলে করেন কিন্তু পাওনা তো রয়েছে মুরব্বী যে সকল মুরব্বীদের মাধ্যমে আমরা আসছি সকলে আমাদের কাছে পাইবে কিন্তু তাদের কথা কালক্রমে ভুলে যেতে হয় আমিও চলে যাবে একদিন এরকম ভুলে যাবে আমার কথা স্মরণ করার মতো কেউ থাকবে না বুদ্ধিমান জ্ঞানী কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিল আলিমা বাদাল মরার পরের জন্য যে নগদ সগতে কিছু করে যায় ওই লোকটা জ্ঞানী ওই লোকটা বুদ্ধিমান ওই লোকটাই অরিজিনাল পাক্কা বুদ্ধিমান জ্ঞানী মানুষ অতএব আমার করে যেতে হবে কি আম গাছ লাগাইতে যাবো পঞ্চাশ বছর আম হবে নারকেল গাছ লাগাবো পঞ্চাশ বছর নারকেল গাছ হবে শুধু তাই নয় ওই নারকেল গাছ থেকে আরো নারকেল গাছ ওই নারকেল থেকে ওই আমের আঠির জ্বালাই জ্বালাই আরো গাছ অতি তালে থাকবে না অতি তালে থাকবে সৎকাতিন জারিয়া এইটাই বলা হয় যে আপনি যদি কিছু করতে চান জীবনে সহিভাবে পরকালের জন্য আখেরাতের জন্য তাহলে নগদে এই সমস্ত দিনের খেদমতের জন্য কিছু করে যেতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ আল্লাহ সবাই তৌফিক দান করুন বলেন আমিন পুত্র হুজুর দোয়া করবেন মুরব্বি একজন একজন মানুষ উঠবেন আমি মাত্র দুইটা তিনটে তস্কিল করবো দুইটা তিনটে তস্কিল আপনারা ফরিদপুরবাসী আপনাদের ইস্তেমা এবার টুঙ্গির ময়দানে কোথায় জোরে বলেন কোথায় আসতে হয়ে গেল বোঝে নাই তা না শুনি নাই অন্য খেয়ালে ছিল শুনলি কোনো মতে হাত উঠতে না धरा पड़ से एक जगह ख्याल तो इस्तेमाल मेरे पक्के करा नारकबीर अल कुरान रालो अल्लाह से रालो नाराय तकबीर विश्व इस्तेमाल कबुल हो कबुल हो विश्व इस्तेमा जिला इस्तेमा नाराय तकबीर আসি না সবাই পক্ষে ও ভাই হজের সব হবে বিশ্ব ইস্তেমাই গেলে এই কেউ কয় না এ কয় জায়েজ নাই সম্পূর্ণ ফালতু কথা যদি কেউ কয় সে না বুঝে বোকার মতো কথা কয় কথা বলেন ঠিক আরে হজ তো হজি কোথায় আব্বার কোথায় ছোট চাচা কারে দিয়ে কারে কোথায় সাগার কোথায় অন্যতা এগুলো কোনোদিনও কবেন না তবলিক ছাড়া উপায় নাই তবলিক না যারা আছে হুজুরা তবলিকে যায় নাই ওদের ইমান তৈরি হয় নাই মাদ্রাসায় পড়ায় সব ধ্বংস হয়ে যাচ্ছে মাদ্রাসার বেতন হারাম এই হুজুররা যারা তবলিকে যায় নাই এগুলো নিয়ে এখন ইমান হয় নাই মুসলমানই হতে পারে নাই তোমার এই কন্ট্রাক্টারই দিয়ে হটাইছে নাই ফালতু কোথাকার তোর মতো মূর্খ এক লক্ষ তবলিগারা যা করতে না পারে আমার মতো নাসির আল্লাহর রহমতে এক মাঠের ভিতরে ইনশাআল্লাহ তাই করতে পারে আল্লাহ করায় ব্যাপারে যদি কোনো অহংকার করছে তা করছি যা করছি করবো আমি আপনাকে তবলিগের ফিল্ডের সমর্থক আমি আল্লাহ রহমতে ওলামাই কিরমে মাঠে ময়দানে তবলিগ করে ওয়াজের ময়দানে তবলিগের আলোচনা শিখেছি আমি এ ব্যাপারে আমি অহংকার করতে পারি আল্লাহ রহমতে মাঠে ময়দানে তস্কিল শিখাইছি আমি হাজার হাজার লক্ষ মানুষ আমার ময়দানের থেকে তশকিলে তবলিগি গেছে আর তুমি বিকেল বেলা ঘুরতে গেলে যখন গাছতে যাও সব এই দোকানে তো দোকানে ওই দোকানে সব দোকানে পাট বাগান দিয়ে ফলাই চলে তোমাকে ধরাই দেয় না সেই সেদিন এই মসজিদে নামাজই পড়ে না আর এক মসজিদে চলে যায় আর আমাদের কাছে এই যে ধরা খাইছে এখন সব সবকটারে ইস্তেমায় ফাটা দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক না কখনো ওলামাই কেরামের উপর দিয়ে তবলিগের সাধারণ সাথীরা কথা মোটে বলবেন না এ কথা বললে আপনার ইমানের খতরা আছে ইমান নষ্ট হয়ে যাবে যে মাদ্রাসায় বলে হুজুররা কিচ্ছু করতেছে না মাদ্রাসা না থাকলে তোমার তবলিগ কবে কয় বলে যেতে কুইয়ে যেতে পৌঁছিয়ে ইমান ইসলামের নাম কি মাদ্রাসা নাম কি স্বীকার করলেন ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ জিন্দা তো সব জিন্দা ঠিক আছে না